সম্পর্কে মানুষকে বোঝানোর জন্য একটা পন্থা গ্রহণ করেন আল্লাহ তালা যারা এই কোরআনকে অস্বীকার করে রসুলের নবুয়াদকে অস্বীকার করে তাদেরকে উদ্দেশ্য করে বলেন যদি তোমরা সেই কিতাবের ব্যাপারে সন্দেহ থাকো যে কিতাব আমি আমার বান্দার উপর নাজিল করেছি তাহলে তোমরা তার অনুরূপ একটা সুরা বানিয়ে আনো আর এক্ষেত্রে তোমরা আল্লাহ ছাড়া তোমাদের যত সাহায্যকারী রয়েছে তাদেরকেও ডেকে আনো বাস্তবেই যদি তোমরা সত্যবাদী হও অর্থাৎ আল্লাহ তালা তাদের দাবির পক্ষে প্রমাণ তলব করছেন তোমরা তো দাবি করো যে এই কোরআন আল্লাহ তারা নাজিল করেননি বরং এই কোরআন মোহাম্মদ সাল্লাহ আলিয়াল্লাম নিজে বানিয়েছেন তো দাবি যেহেতু করো তাহলে তোমরা তোমাদের দাবির পক্ষে প্রমাণ পেশ করো যদি কোরআন মানুষ বানাতেই পারে তাহলে মোহাম্মদ সাল্লাহ আলী হাসাল্লাম যেমনিভাবে একজন মানুষ এরকম আরও কোটি কোটি মানুষ পৃথিবীর মধ্যে রয়ে গেছে তোমরাও চেষ্টা করো তোমরাও দেখো এই কোরআনের অনুরূপ হুবহু আরেকটা কোরআন প্রয়োজন নেই মাত্র একটা সুরা নিজেরা বানিয়ে এনে দেখাও কোরআনের অনুরূপ কোন সুরা বানিয়ে আনতে তারা কেন পারেনি এবং প্রায় সাড়ে চোদ্দশো বছর সময় পার হয়ে গেছে এখনও কেন তারা তাদের মিশনে সফল হয়নি এর কারণ হলো যে কোরআন শুধুমাত্র কোনো সাহিত্যের গ্রন্থ না যে এখানে কিছু শব্দ এবং কিছু বাক্যকে মিলানো হবে এবং মিলানোর মাধ্যমে একটা ছন্দ দাঁড়াবে কোরআন তো এরকম কোনো ছন্দের বই না কোরআন কোনো কবিতা গ্রন্থ না কোনো পদ্ম না যেখানে শুধু মিলাবো যেমনিভাবে তারা চেষ্টা করেছিল একটা সুরার কথা গত সপ্তাহে আমি বলেছিলাম আলফিল উম আলফিল ওমা আদরা কামালফিল লাহু ফুরতুম তবিল সুরা রকম একটা সুরা তারা বানানোর চেষ্টা করেছিল আলফিল মানে হাতি মালফিল হাতি কি ওমা আদরা কামালফিল তুমি কি জানো হাতি কি লাহু খুরতুম তবিল হাতির রয়েছে লম্বা একটা সুর এটা তারা বানিয়েছে এখন হাতির সুর রয়েছে নাকি লেজ রয়েছে এটা জানার মধ্যে মানব জাতির কি ফায়দা কোরআন তো হেদায়ত হেদায়ত শব্দের অর্থই হলো পথ নির্দেশ তো হাতির সুর আছে নাকি তার লেজ আছে না তার পেটটা কত বড় পিঠটা কত উঁচু এটা জানার সঙ্গে আমার হেদায়তের কি সম্পর্ক আমি দুনিয়ার জীবনেই এর দ্বারা কি উপকৃত হতে পারবো আর আখেরাতের জীবনেই কি উপকৃত হতে পারবো এর দ্বারা আমি আমার আল্লাহকেই কতটুকু চিনতে পারবো আর আমার রাসুলকেই কতটুকু জানতে পারবো তো তারা এই কোরআনের অনুরূপ অন্য আরেকটা সুরা এজন্য বানিয়ে আনতে পারিনি যে কোরআন শুধুমাত্র কোনো সাহিত্যের গ্রন্থ না সাহিত্যের শক্তি তাদের কাছেও ছিল বড় বড় কবি তাদের মধ্যে ছিল বড় বড় সাহিত্যিক তাদের মধ্যে ছিল এমনকি জাহির যুগে এত মহান মহান কবি ছিলেন তাদের অনুরূপ ওই ধাঁচের বা ওই মাপের কোনো কবি এখন পর্যন্ত সৃষ্টি হয়নি আমাদের যেমন কত কবি কত সাহিত্যিকই তো বিভিন্ন সময়ে আমরা দেখি কিন্তু আমরা বাংলা সাহিত্যের বিচারে যদি বিবেচনা করি তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু একজনই নতুন করে যত মানুষে আসুক আর যাক কিন্তু তারা হ্যাঁ অনেক বড় হতে পারে কেউ নোবেলও পেয়ে যেতে পারে কিন্তু রবি ঠাকুরের সঙ্গে কিন্তু তুলনাটা চলে না তো সেই জাহিলি যুগে কবি ছিল ইমরাউল কায়েস ছিল আরও বিভিন্ন কবিরা ছিল তো সেই রকম কবিদের অনুরূপ কোনো কবির জন্ম এখন পর্যন্ত সে আরব বিশ্বে হয়নি তো এত বড় কবিরা থাকতে তারা কেন পারল না কারণ কবিদের কাছে তো শুধু কবিতার শক্তি ছিল কাব্য প্রতিভা ছিল সাহিত্যের শক্তি ছিল কিন্তু আল্লাহ তালা তো মহাজ্ঞানের আধার এই মহাজ্ঞান তো তাদের কাছে ছিল না আল্লাহ তালার জ্ঞান পরিপূর্ণ আল্লাহ তালার জ্ঞান বিস্তৃত সৃষ্টি জগতের শুরু থেকে শেষ পর্যন্ত সব অনুপরমাণু থেকে শুরু করে সব কিছুর পরিপূর্ণ জ্ঞান আল্লাহ তালার আছে যে জ্ঞানের মধ্যে কোনো ভুলেরও কোনো অবকাশ নেই এজন্যই তো আমরা বিশ্বাস করি আলকাদি খাইরিহি ওয়াসারিহি মিনাল্লাহি তালা তাকদির ভাগ্যলিপি সেটার ভালো দিক এবং মন্দ দিক উভয়টাই আল্লাহ তালার পক্ষ থেকে লেখা অনেক মানুষ আল্লাহ তালার ব্যাপারে অভিযোগ দায়ের করতে চায় বিশেষ করে এখন কলেজ ভার্সিটির অনেক ছাত্রদের মধ্যেই প্রবণতা দেখা যায় নাস্তিকদের থেকে বিভিন্ন আপত্তি শিখে তারাও এখন এগুলো মুখস্থ বলার চেষ্টা করে অনেকে বলে যে তাকদির ভাগ্যলিপি যখন আল্লাহ তালা আমাদের জন্মের আগেই লিখে রেখেছেন তাহলে আমি জান্নাতি হব নাকি জাহান্নামি হব এই ফয়সলা তো আগেই হওয়া আছে নতুন করে আমি এখন যদি নামাজ পড়ি এজন্য পড়ছি যে আমার ভাগ্যে লেখা আছে নামাজ পড়ব আমি যদি টিভি দেখি এজন্য আমি টিভি দেখছি যে আমার ভাগ্যে লেখা আছে আমি টিভি দেখব আমি যদি জাহান নামে যাই সেটা তো আমার জন্মের আগেই ফয়সলা হয়ে আছে আমি জাহান নামে যাব। আর আমি যদি জান্নাতে যাই সেটাও তো ফয়সলা হয়ে আছে জান্নাতে যাব। তো আমি তো হলাম একটা রিমোট কন্ট্রোল একটা পুতুলের মতো আমি শুধু এমনি নড়ছি চড়ছি কিন্তু কন্ট্রোল তো অন্য কোথাও এই আপত্তিটা অনেকে উত্থাপন করার চেষ্টা করে কিন্তু আল্লাহ তালার জ্ঞান সম্পর্কে যদি মানুষের ন্যূনতম ধারণা থাকত তাহলে এরকম অসার আপত্তি তারা করত না কেন আপনারা এখানে বসেছেন মসজিদে অ্যালান হয়েছে অথবা আগ থেকে জানা আছে যে মঙ্গলবার দিন মাগরীবের পরে তাফসির হয় এই সুবাদে আপনারা বসেছেন এসার আগ দিয়ে তাফসিরের মজলিস শেষ হলো এক একজন বাসায় চলে গেলেন যাওয়ার পর উদাহরণস্বরূপ এখন সে এখানে মন্তব্য করলো যে আজকে অমুক মুরব্বীকে দেখেছি তিনি এই মজলিসে এসেছেন সেই মন্তব্যটা করলো কিসের ভিত্তিতে করলো কারণ সে নিজের চোখে দেখেছে তার কাছে চোখের দেখার একটা প্রমাণ আছে আচ্ছা এখন সেই মুরব্বী যদি বলে আসলে কিন্তু আমি মজলিসে যেতাম না কিন্তু এই যে তুমি এখন বললা যে আমি আজকে মজলিসে এসেছিলাম এই জন্য আমি আসলে এসেছি অন্যথায় আমি আসতাম না এই কথার কি আদৌ কোনো ভিত্তি আছে কেন কারণ সে তো অতীতের সংবাদ দিচ্ছে তার বলার সঙ্গে ওনার আশা বা না আসার কোনো সম্পর্ক নেই এমন না যে তার সঙ্গে পরামর্শ করে এসেছে কিছুই না সে এসেছে আসার পর সে দেখেছে দেখার পরে সে এখন অতীতের সংবাদ দিচ্ছে তো একজন মানুষ সে অতীতের সংবাদ দিতে পারে একজন মানুষ সে বর্তমানের ব্যাপারেও বলতে পারে আমি বর্তমানে এই ফ্যানগুলো ঘুরছে বাতিটা জ্বলছে মাইকটা চলছে দরজাগুলো খোলা রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে এই যে এতগুলো সংবাদ দিলাম এখন এগুলো তো সংবাদ আমি দিচ্ছি এই কারণে ঘটছে বিষয়টা কি এমন নাকি সেটা ঘটবে এজন্য ঘটছে আর আমি যেহেতু দেখছি আমি এখন জানতে পারছি সেজন্য আমি বলছি আমার বলার সঙ্গে এগুলো ঘটার কোনো সম্পর্ক আছে কথা কি বোঝা যাচ্ছে না কঠিন হয়ে যাচ্ছে অতীত আর বর্তমানের ব্যাপারে মানুষের জ্ঞানও থাকে মানুষ এগুলো মূল্যায়ন করতে পারে এগুলো বলতে পারে দুই দিন আগে কি হয়েছে অমুক দেশে কি হয়েছে আজকাল ইলেকট্রনিক মিডিয়া প্রিন্ট মিডিয়ার সুবাদে এগুলো গ্রামগঞ্জের চায়ের দোকানদারও জানে কোন দেশে কি হয়েছে কোথায় বোমা ফুটেছে কোথায় কতজন মৃত্যুবরণ করেছে কোন এলাকায় কি হয়েছে প্রধানমন্ত্রী কি ভাষণ দিয়েছেন কবে সংসদ নির্বাচন হবে এগুলো সবাই জানে না আমাদের জানার সঙ্গে এই বিষয়গুলো ঘটার কোনো সম্পর্ক আছে বরং বিষয়গুলো ঘটবে সে তার গতিতে চলছে সেজন্য ঘটবে আমার জানার সঙ্গে কোনো সম্পর্ক নেই তো অতীত আর বর্তমানের ব্যাপারে তো বান্দাও জানে এখন বান্দার জ্ঞান আর আল্লাহর জ্ঞান কি একই স্তরের এটা কোনোদিনও সম্ভব আল্লাহ তালা সৃষ্টিকর্তা তার জ্ঞান পরিপূর্ণ তার জ্ঞানের মধ্যে অতীত বর্তমান ভবিষ্যতের কোনো ভাগ নেই মানুষের জ্ঞান হলো অসম্পূর্ণ মানুষ অতীতের বিষয়ে জানে বর্তমানের বিষয়ে জানে কিন্তু গাদা কোনো প্রাণ জানে না সে আগামীকালকে উপার্জন করবে আগামীকাল পৃথিবীতে কি হবে আমি কোথায় থাকব মাটির উপরে থাকবো না মাটির নিচে থাকবো সুস্থ থাকবো নাকি অসুস্থ থাকবো কোনো কিছু আমি জানি এখান থেকে আমরা নিরাপদে আমাদের ঘরে ফিরে যেতে পারবো এর কোনো নিশ্চয়তা আমাদের কাছে আছে ভবিষ্যতের ব্যাপারে বান্দা জানে না বান্দার জ্ঞান অসম্পূর্ণ কিন্তু আল্লাহ তালার জ্ঞান হলো পরিপূর্ণ তিনি একশো বছর আগের বিষয়ে যেমনিভাবে জানেন বর্তমানে যা চলছে সেটাও যেমনিভাবে জানেন এক হাজার বছর পরে গিয়ে কি হবে তাও জানেন এই ব্যাপারে কারো কোনো সন্দেহ আছে যখন কেয়ামত হয়ে যাবে আসমান জমিন ধ্বংস হয়ে যাবে পাহাড় পর্বত এই দুনিয়া কিছুই থাকবে না তখন দুনিয়া কি হবে নতুন করে কি আরো কোনো জাতিকে আল্লাহ পাঠাবেন আবার কি তাদের পরীক্ষা হবে কি হবে কেউ জানে মঙ্গল গ্রহ বুধ গ্রহ বৃহস্পতি গ্রহ কোন গ্রহের মধ্যে কোন প্রাণী বসবাস করে আমরা কল্পনা করি অমুক জায়গায় হয়তো এলিয়েন আছে অমুক জায়গায় এটা আছে অমুক জায়গায় সেটা আছে এগুলো তো কল্পনা এর কোনো বাস্তবিক কোনো ভিত্তি আমাদের কাছে নেই সবই কল্পনা কিন্তু কোন জায়গায় কি রয়েছে এটা আল্লাহ তালা জানেন না মানুষের জ্ঞান অসম্পূর্ণ আল্লাহ তালার জ্ঞান পরিপূর্ণ তো যেমনিভাবে অতীত আর বর্তমানের বিষয়ে যদি আমি আপনার ব্যাপারে কোনো কিছু জানি আর সেটা যদি আমি লিখে রাখি তো আমার লেখার কারণে কিন্তু আপনি কাজটা করেননি বরং আপনি আপনার গতিতে আপনার যে কোনো কারণে স্বতঃস্ফূর্তভাবে স্বেচ্ছা প্রণোদিত হয়ে কাজ করেছেন আর আমি যেহেতু অতীতের বিষয়টা জানছি বা বর্তমানের বিষয়টা জানছি সেজন্য আমি লিখে রাখছি আমার লেখার সঙ্গে এই কাজের কোনো সম্পর্ক আছে তা আল্লাহ তাহলে তো আমাদের জন্মের আগেই জানেন যখন আমার বয়স টোয়েন্টি থাকবে তখন আমি কি করব। যখন আমি সিক্সটি প্লাস বৃদ্ধ হয়ে যাব। তখন আমি কোন দিন কি কথা বলবো আল্লাহ তালা জানেন না এটা জানেন কি না তা আল্লাহ যেহেতু আগ থেকেই জানেন তিনি তাকদিরের মধ্যে সেটা সংকলন করে রেখেছেন যেটাকে আমরা তাকদির নামে চিনি ভাগ্যলিপি নামে চিনি আরও বিভিন্ন নামে চিনি তো আল্লাহ তালা তার জ্ঞানের কারণে লিখে রেখেছেন এখন আল্লাহ তালা আমাদের উপর চাপিয়ে দিয়েছেন এই কথার সঙ্গে বাস্তবতা সম্পর্ক কোথায় আছে কোনো সম্পর্ক কোরআন কোরআন কার কিতাব কোরআনকে আমরা আরেক নামে চিনি সেটা হলো কালামুল্লাহ আল্লাহ তালা কালাম কালাম শব্দের অর্থ হলো কথা কোরআন কার কথা আমরা শুনেছি রসুলের কাছ থেকে যদিও সরাসরি শুনিনি সাহাবাই কেরাম শুনেছেন তারপর তাবেইন তারপর তাবে তাবেইন সরাসরি আল্লাহর কাছ থেকে শুনিনি আমরা শুনেছি রসুলের কাছ থেকে রসুল এগুলো প্রাপ্ত হয়েছেন জিবরিল আলি ইসলামের মাধ্যমে আর জিবরিল আলি ইসলাম এটাকে ধারণ করেছেন সরাসরি কার থেকে আল্লাহর থেকে তাহলে আল্লাহ তালা যখন থেকে আছেন আল্লাহ তালা কি কোনো শুরু আছে যে আল্লাহ তালা অমুক সালে সৃষ্টি হয়েছেন তার আগে আল্লাহ ছিল না এরকম কোনো আউয়াল আছে আল্লাহর কোনো শুরুও নেই আল্লাহর কোনো শেষও নেই হুয়াল আউয়াল ওয়াল আখির তিনি শুরু তিনি শেষ তার আগেও কেউ ছিল না তারপরেও কেউ থাকবে না তো আল্লাহ তালা যখন থেকে আছেন তার কালামও তখন থেকে আছে কারণ কোরআন তো আল্লাহর কালাম আল্লাহর সিফাত আল্লাহ যখন থেকে আছে আল্লাহর কালামও তখন থেকে আছে আমি যখন থেকে আছি আমার চোখ তখন থেকে আছে আমার হাত তখন থেকে আছে পা তখন থেকে আছে এমন তো না যে আমি ছিলাম আগে দুনিয়াতে আমি এসেছি আমি আসার ২০ বছর পর আমার চোখ গজিয়েছে এরকম আমি যখন থেকে আমার শরীরের যে উপাদানগুলো যে কোষগুলো সেগুলো তখন থেকে আল্লাহ যখন থেকে তার কালামও তখন থেকে তাহলে কোরআন এটা রাসুলের উপর নাজিল করা হয়েছে পরে কিন্তু কোরআন পরবর্তীতে লেখা হয়েছে বিষয়টা এমন না এখন যদি আমি কোরআন খুলি জায়গায় জায়গায় দেখব আল্লাহ তালা জান্নাতের বর্ণনা দিয়েছেন যখন জান্নাতিরা জান্নাতে প্রবেশ করবে এরকম হবে জাহান্নামীরা জাহান্নামে যাবে এরকম হবে কেয়ামতের দিন মানুষ এই কথা বলবে আচ্ছা মানুষ কি জান্নাতে চলে গেছে জাহান্নামে চলে গেছে কেয়ামত হয়ে গেছে তাহলে কোরআন এই বিষয়গুলো কিভাবে বলছে আরে ভাই কিভাবে বলছে কোরআন কারণ আল্লাহর জ্ঞান পরিপূর্ণ আল্লাহর জ্ঞান যেহেতু পরিপূর্ণ তিনি এটাকে সংকলন করেছেন এখন কেউ এটা বলার সুযোগ নেই যে আল্লাহ এটা কোরআনের মধ্যে নাজিল করেছেন এই জন্য কেয়ামতের দিন মানুষ এটা বলতো আল্লাহ যদি না লিখতেন তাহলে বলতো না এটা তো একটা অবাস্তব প্রশ্ন তো যেহেতু আল্লাহ তালার জ্ঞান পরিপূর্ণ সুতরাং আল্লাহ তালা কোরআন দিয়েছেন এবং সেই কোরআনের মধ্যে বিশ্ব মানবতার জন্য হেদায়ত রেখেছেন নাজিল করেছেন এখন থেকে সাড়ে চোদ্দশো বছর আগে কিন্তু কোরআনের মধ্যে হেদায়ত রেখেছেন কেয়ামত পর্যন্ত সময়ের জন্য পৃথিবী যতই উন্নত হোক না কেন পৃথিবীবাসী ভাবতে পারে চোদ্দশো বছর আগে শরিয়াতে আমাদের সমাধান থাকবে কোথায় চোদ্দশো বছর আগের যে বিধানগুলো দিয়েছে সেই বিধানগুলো দিয়ে এখন বিজ্ঞানের চরম উৎকর্ষের যুগে পৃথিবী মুক্তি পাবে কোথায় কিন্তু বাস্তব কথা হলো এই কোরআন তা আল্লাহ দিয়েছেন এই শরিয়ত তা আল্লাহ নাজিল করেছেন এই দিন তা আল্লাহ প্রণয়ন করেছেন আল্লাহর জ্ঞান তো পরিপূর্ণ আল্লাহর জ্ঞানের মধ্যে তো চোদ্দশো বছর আগের আর চোদ্দশো বছর পরের কোনো ভাগ নেই বরং এখন থেকে এক হাজার বছর পরে কি হবে তাও তো আল্লাহ তালা জানেন তো আল্লাহ তালা তার সেই পরিপূর্ণ জ্ঞানের মাধ্যমে কোরআনকে সাজিয়েছেন এবং বলে দিয়েছেন বান্দাই কোরআনকে অনুসরণ করো হেদায়ত পেয়ে যান সুতরাং আল্লাহর মতো পরিপূর্ণ জ্ঞান কি আর কারো আছে তো যেহেতু আল্লাহর মতো পরিপূর্ণ জ্ঞান কারো নেই সুতরাং কারো পক্ষে কোরআনের মতো অনুরূপ আরেকটা কিতাব বানানো সম্ভব না কোরআনের মতো সাহিত্য মানে উত্তীর্ণ করাও সম্ভব না কারণ পৃথিবীর যত বড় সাহিত্যিক হোক না কেন তার চাইতে বহুগুণ বড় সাহিত্যিককে সাহিত্যের উৎসই তো তিনি জ্ঞানের উৎসই তো তিনি তো যিনি জ্ঞানের উৎস তার চাইতে বড় জ্ঞানী তার চাইতে বড় ভাষাবিদ তার চাইতে বড় সাহিত্যিক হওয়া তো কোনোদিনও সম্ভব না সকল ভাষাই তো আল্লাহর সৃষ্টি তো কোরআনের যে সাহিত্য মান সেই সাহিত্য মানে উত্তীর্ণ করে কোনো কিতাবও লেখা সম্ভব না কোরআনের মধ্যে আল্লাহ তালা যে মহা জ্ঞানকে সংকলিত করেছেন সেরকম জ্ঞানও তো দুনিয়ার কারো মধ্যে আসবে না কারণ আল্লাহ সমস্ত মানুষকে সম্বোধন করে বলেছেন অমা উতি তুমিনাল ইল্লা পালিলা তোমাদেরকে খুব অল্প জ্ঞানই দেওয়া হয়েছে সব মানুষ পৃথিবীর যত জ্ঞানই আছে সবাইকে লক্ষ্য করে কি বলা হচ্ছে তোমাদেরকে খুব অল্প জ্ঞানই দেওয়া হয়েছে খুব অল্প আর বাকি জ্ঞান কোথায় আছে আল্লাহ তালার কাছে আছে তো এই অল্প জ্ঞান দিয়ে সেই অধিক জ্ঞানের মোকাবেলা বান্দা কিভাবে করবে আল্লাহ তালা কোরআনের মধ্যে অতীতের বিভিন্ন সম্প্রদায়ের বর্ণনা দিয়েছেন অথচ সেই সম্প্রদায়গুলোকে যেই সময়ে কোরআন নাজিল করা হয় সেই সময়ের মানুষরা দেখেনি আদম আলি ইসলামকে তারা দেখেছে মুসা আলি ইসলাম নোয়া আলি ইসলাম ইয়াকুব আলি ইসলাম ইলিয়াস আলি ইসলাম ইউনুস আলি ইসলাম ইউসা আলি ইসলাম কাউকে তারা দেখেছে তাদের উম্মতের ঘটনা তারা জানে বিভিন্ন মাধ্যমে দু একটা তাদের কোনোটা তাদের বইয়ে লেখা ছিল কোনোটা তাদের সমাজে প্রচলিত ছিল এরকম বিচ্ছিন্ন কিছু ঘটনা জানে কিন্তু আল্লাহ তালা কোরআনের মধ্যে তাদের সেই ঘটনাগুলোকেও সংকলন করেছেন পৃথিবীর কোনো মানুষ এটা পারবে সম্ভব এমনিভাবে আল্লাহ তালা ভবিষ্যতের বিভিন্ন কথাও কোরআনের মধ্যে বলে দিয়েছেন যেমনিভাবে জান্নাত জাহান্নামের কথা বলেছেন কেয়ামতের দিনের কথা বলেছেন একইভাবে অনেক ভবিষ্যৎবাণীও এখানে সংকলিত করেছেন যেগুলো রসুলের ইন্তেকালের অনেক পরে গিয়ে বাস্তবায়িত হয়েছে তো কোনো মানুষের পক্ষে ভবিষ্যতের জ্ঞানকে কোনো বইয়ের মধ্যে সংকলন করা সম্ভব তো যেটা বলছিলাম যে কোরআনের মতো কোরআনকে যে আমরা মজেজা বলি রসুলের সবচেয়ে বড় মজেজা হলো এই কোরআন অন্যান্য নবীদের মজেজা তাদের জীবনের সঙ্গে সীমাবদ্ধ ছিল তারা দুনিয়া থেকে চলে গেছেন তাদের মজেজাও শেষ হয়ে গেছে কোন নবীকে আল্লাহ তালা যেমন মুসা আলি ইসলামকে একটা লাঠি দিয়েছিলেন সেই লাঠির মধ্যে বিশেষ পাওয়ার ছিল সেই পাওয়ার দ্বারা তিনি কখনো সাগরে আঘাত করেছেন সেখানে সাগর অতিক্রম করার পথ তৈরি হয়ে গিয়েছিল জাদুঘরদের সামনে ফেলেছেন বিরাট সাপ হয়ে জাদুঘরদের ছোট ছোট ভেলকিবাজিগুলোকে খেয়ে ফেলেছিল বিভিন্ন পাওয়ার দিয়েছিলেন কিন্তু সেই নবী শেষ নবীর ইন্তেকালের পর সেই মোজাজা কি রয়ে গেছে এখনো তো বিভিন্ন নবীকে বিভিন্ন মজাজা দিয়েছেন এইসা আলি ইসলামের মজাজা ছিল জন্মান্ধের গায়েও যদি হাত বুলিয়ে দিতেন জন্মান্ধ সুস্থ হয়ে যেত কুষ্ঠরোগীর গায়ে হাত বুলিয়ে দিতেন কুষ্ঠরোগী সুস্থ হয়ে যেত এমনকি কোনো মৃত ব্যক্তি যখন আল্লাহ তালা ইচ্ছা করতেন তো তিনি বলতেন কোম উবিদিল্লাহ আল্লাহর অনুগ্রহে আল্লাহর আদেশে উঠে যাও তো কখনো এমনও হয়েছে যে মৃত ব্যক্তি জিন্দা হয়ে গেছে কিন্তু এই মজেজাগুলো সেই নবীদের সঙ্গেই সীমাবদ্ধ ছিল নবীরা চলে গেছেন তাদের সঙ্গে সেই মজেজাও চলে গেছে কিন্তু কোরআন আমাদের রসুল দুনিয়া থেকে চলে গেছেন কিন্তু যাওয়ার পর কোরআন এখনও যেমনিভাবে সংকলিত আছে কেয়ামত পর্যন্ত থাকবে তো কোরআনের মধ্যে আল্লাহ তালা এমন বিষয় লুকিয়ে রেখেছেন যে কোরআনের ব্যাপারে বলা হয় অনেকে হাদিস হিসেবে বলে কিন্তু বাস্তব এটা হাদিস না জাল হাদিস কিন্তু কথাটা বাস্তব হুয়াল্লাদি আজা ইবুহু কোরআন হলো এমন গ্রন্থ যার বিষয়ের কোনো শেষ নেই আপনি কোরআনের পৃথিবীর মধ্যে যদি যত তাফসির লেখা হয়েছে তাফসির তো বুঝি আমরা যত তাফসির কোরআনের ব্যাখ্যা গ্রন্থ লেখা হয়েছে আপনি যদি সংকলন করার চেষ্টা মানে শুরু করেন আপনার সব সম্পদ যদি আপনি বিক্রি করে দিয়েও মানে এগুলো সংগ্রহ করতে থাকেন তাও আপনার সম্পদ ফুরিয়ে যাবে কিন্তু তাফসিরের গ্রন্থ ফুরাবে না কি বিশাল বিশাল এক একটা তাফসির দুনিয়ার মধ্যে এখন রয়ে গেছে তাফসির ইবনে শাহিন এক হাজার খণ্ডের তাফসির এক দুই খণ্ড না কোরআনে পারা তো তিরিশ পারা তাফসিরের খণ্ড কত এক হাজার খণ্ড কিন্তু আপনি দুইটা তাফসির পাশাপাশি রাখলেও দেখবেন এক তাফসিরের সঙ্গে আর এক তাফসিরের কোনো মিল নেই যদি হুবহই হয় তাহলে দুইটা তাফসির লেখার কোনো অর্থ আছে তাহলে এতগুলো তাফসির পৃথিবীতে লেখা হচ্ছে এক একজন এক এক আঙ্গিকে কোরআনকে বিশ্লেষণ করছেন কোরআনের বিস্ময়কর শিক্ষাগুলোকে তুলে ধরছেন তারপরও তার বিস্ময় শেষ হচ্ছে না এখনও নিত্য নতুন তাফসির লেখা হচ্ছে এবং কেয়ামত পর্যন্ত লেখা হতে থাকবে কিন্তু কোরআনের বিস্ময় কোনোদিনও শেষ হবে না পৃথিবীর কোনো মানুষের পক্ষে এরকম কোন গ্রন্থ রচনা করা সম্ভব তো এজন্য আল্লাহ তালা চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন এবং এই চ্যালেঞ্জকে তারা ধারণ করতে পারেনি এর কারণ শুধুমাত্র একটাই যদি কোরআন শুধুমাত্র একটা পদ্ম অথবা গদ্য হতো তাহলে পদ্ম আর গদ্য তারাও বানাতে পারত কিন্তু কোরআন তো মহাজ্ঞানের আধার যার মধ্যে আল্লাহ তালা সকল সমস্যার সমাধান লুকায়িত রেখেছেন সকল বিষয়কে সুস্পষ্ট রূপে বর্ণনা করেছেন তো এরকম মহাজ্ঞানের আধার তারা থেকে সংকলন করবে তো এখান থেকে যে শিক্ষাটা বের হয় যে যে কোনো আমল বা যে কোনো দাবির পেছনে দলিল থাকা উচিত যেমনিভাবে আল্লাহ তালা তাদেরকে বলছেন যে তোমরা যেহেতু দাবি করো যে কোরআন আল্লাহ নাজিল করা না বরং কোরআন মোহাম্মদের বানানো কিতাব দলিল পেশ করো আর একটা কোরআন বানিয়ে আনো না পারলে দশটা সুরা বানিয়ে আনো না পারলে অন্তত একটা সুরা বানিয়ে আনো তারপরে তোমরা তোমাদের পক্ষে দলিল পেশ করো যেই দলিল আসলেই গ্রহণযোগ্য আজগুবি দলিলের তো কোনো ভিত্তি নেই যে দলিল গ্রহণযোগ্য এরকম একটা দলিল মাত্র একটা সুরা বাকি একশো তেরোটা বাদে দিলাম মাত্র একটা সুরা এবং সর্ব সবচেয়ে ছোট যে সুরা সুরায় কাউসার ইন্না আতাইনা কাল কাউসার তো এরকম একটা সুরা তোমরা বানিয়ে আনো তারপর পারেনি তো এখান থেকে বোঝা যায় যে কোনো দাবি আমরা করি অথবা যে কোনো আমল আমরা করি তার পেছনে দলিল দেখা দরকার যদি সেই আমলের পেছনে দলিল থাকে সেই দাবির পেছনে দলিল থাকে তাহলে সেই আমলও গ্রহণযোগ্য সেই দাবিও গ্রহণযোগ্য আর যদি তার পেছনে দলিল না থাকে তাহলে সেটা কোনোদিনও গ্রহণযোগ্য হবে না এখন আপনি আপনার সমাজের দিকে তাকান সেটা যে কোনো আমলই হোক রজব মাস এসেছে কয়েকদিন পরে সাতাইশে রজব আসবে সবে মেরাজ পালন করবে কিছু মানুষ মহরম আসবে আশুরা পালন করবে যে হোসাইন হোসাইন হাই হোসাইন বলে রাস্তে চিৎকার করবে কিছু মানুষ বারোই রবি আউ্ল আসবে রাসুলের happy birthday to you পালন করবে রাসুলের উদ্দেশ্যে জশ্ন জুলুস ঈদ মিলাদুল নবী সকল ঈদের সেরাই পালন করবে কিছু মানুষ এরকম বিভিন্ন আমল সমাজে প্রচলিত আছে একজন মানুষ মারা যাবে তো সবাই মিলে হালুয়া খাওয়ার জন্য যে যেহেতু এই লোকটা মারা গেল জন্য আমরা সবাই খুশি খুশির প্রমাণ কি সবাই মিলে একসঙ্গে জমা হব জমা হয়ে সবাই মিলে খাবো দাবো ফুর্তি করব মিলাদ করব এই আমলগুলোর পেছনে দেখে না দলিল আছে কিনা যদি দলিল থাকে তাহলে গ্রহণযোগ্য যদি দলিল না থাকে তাহলে কোরআনের সেই চ্যালেঞ্জ এখানেও প্রযোজ্য হবে আর যদি বাস্তবে সত্যবাদী হও হয়তো নিজেরা দলিল পেশ করো অথবা যদি নিজেরা না পারো আল্লাহ ছাড়া যত সাহায্যকারী তোমাদের রয়েছে সকল সাহায্যকারীকে নিয়ে আসো তোমরা তোমাদের মোল্লামুন্সীদেরকে নিয়ে আসো তোমাদের মৌলবীদেরকে নিয়ে আসো প্রমাণ করো ইনকুমতুম সাহাদিক যদি সত্যবাদী হও আর যদি সত্যবাদী না হও এই ধর্ম ব্যবসা বন্ধ করো মানুষের ইমান এবং আমল নিয়ে খেলা বন্ধ করুন কোরআন নির্ধারিত কিছু আয়াত ছয় হাজার দুইশো ছত্রিশটা আয়াত কিন্তু এর মধ্যে কিন্তু কেয়ামত পর্যন্ত সকল সমস্যার সমাধান আছে কোরআনকে আমাদের জীবনের সঙ্গে প্রয়োগ করতে হবে যদি কোরআনকে কোরআনের শুধু অনুবাদের মধ্যেই সীমাবদ্ধ রাখি আমাদের বাস্তবিক জীবনের সঙ্গে এটাকে না মিলাই তাহলে কোরআনকে তো আল্লাহ দিয়েছেন একটা আয়না হিসাবে সেই আয়নায় আমি আমার নিজের চেহারা দেখব আমি আমার ফ্যামিলির চেহারা দেখব আমি আমার সমাজের চিত্র দেখব আমি আমার রাষ্ট্রের চিত্র দেখব যেটা মিলে যাবে সেটা কোরআনের আলোকে গ্রহণযোগ্য হবে যেটা মিলবে না সেটা প্রত্যাখ্যাত হবে এজন্যই তো আল্লাহ কোরআন দিয়েছেন নাকি কোরআন তো আল্লাহ এজন্য দেননি যে মানুষ মারা গেলে মিলাদ পড়া হবে কোরআন নাজিল করার মূল মাকসাদ এটা কোরআন তো আল্লাহ শুধু এজন্য দেননি যে একজনকে জিনে ধরলে এটা দিয়ে তাবিজ লেখা হবে কোরআন তো আল্লাহ জন্য দেননি যে কোরআনে শুধুমাত্র আপনি শব্দগুলোই পড়ে যাবেন তার মধ্যে আল্লাহ কি বলেছেন সেটার দিকে ভুলেও ফিরে তাকাবেন না কোরআনের অনুবাদও জানার চেষ্টা করবেন না কোরআনের ব্যাখ্যাও জানার চেষ্টা করবেন না এজন্য তো আল্লাহ কোরআন দেননি কোরআন কেন দিয়েছেন সুরায় বাকরা শুরুতেই বলে দিয়েছেন হুদাল্লিল মুত্তাকিন এই কোরআন আমি হেদায়ত হিসাবে দিয়েছি কাদের জন্য হেদায়ত যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য হেদায়ত যারা আল্লাহকে বাদ দিয়ে গাইরুল্লাহকে ভর করে তাদের জন্য তো হেদায়ত না যারা বিশ্বাস করে আল্লাহ যা পারে আমার পীরও তা পারে তার জন্য তো এখানে হেদায়ত না কোরআন তার জন্য হেদায়ত যে একমাত্র আল্লাহকে ভয় করে সে বিশ্বাস করে যা কিছু হয় কার থেকে হয় যা কিছু হয় একমাত্র আল্লাহ থেকে হয় আল্লাহর ফয়সালা হয় আল্লাহ ছাড়া গাইরুল্লাহ কোনো দিনও কোনো কিছু করতে আল্লাহ বলছেন যদি তোমরা এটা না পারো যদি তোমরা কোরআনের অনুরূপ একটা সুরাও বানিয়ে আনতে না পারো প্রথমে বলছেন যদি না পারো ওয়ালাংতাফা আলু মাঝখানে আবার বলে দিচ্ছেন আর শুনে রাখো বান্দারা কোনো দিনও পারবে না প্রথম তো বলছেন যদি না পারো কথা শেষ হয়নি কিন্তু এখনো যদি না পারো তাহলে কি হবে এখনো বাকি আছে সেটা বলার আগে মাছ দিয়ে বলে দিচ্ছেন ওয়ালান্তা ফালু যতই চেষ্টা করো না কেন কোনোদিনও পারবে না আরে তোমরা তো আমার মাখলুক তোমাদের শক্তি কতটুকু তোমাদের ক্ষমতা কতটুকু তোমরা কি পারো আর কি পারো না আমি আহকামুল হাকিমিন আমি খালেক আল্লাহ সেটা তো খুব ভালো করেই জানি তো কোনোদিনও পারবে না হ্যাঁ তাহলে তোমাদের কি করা উচিত ফত্তা কোন না তাহলে জাহান্নামকে তোমরা ভয় করো এই মোহাম্মদের সঙ্গে শত্রুতা পোষণ করো কোরআনের বিরুদ্ধে সমাজের মধ্যে তুমি প্রপাগান্ডা সরাও তাহলে ফাত্তাকুন না জাহান্নামকে ভয় করো কোন জাহান্নাম যে জাহান্নামের ইন্ধন হবে যেই জাহান্নামের লাকড়ি হবে মানুষ এবং পাথর কোন পাথর পাথরের আবার সে সকল পাথর যেগুলোর দ্বারা তারা তাদের মূর্তি বানিয়ে থাকে যেগুলোকে তারা উপাসনা করে আল্লাহকে বাদ দিয়ে অথচ এই পাথরের স্রষ্টা যিনি পাথরের উপাসনা যে করছে তার স্রষ্টাও কিন্তু তিনি তো এক মখলুক খালেককে বাদ দিয়ে এক মখলুক আর এক মখলুকের এবাদতের মধ্যে লিপ্ত আছে কেউ সরাসরি পাথরের চেষ্টা করে সরাসরি পাথর বলতে পাথর দ্বারা মূর্তি বানিয়ে করে আর কেউ পাথরের কবরের উপর চেষ্টা করে দুটোই তো পাথর আল্লাহ বলছেন যে জাহান্নামের ইন্ধন হবে মানুষ এবং পাথর কোন পাথর যেই পাথরের এবাদত মানুষ করে কাকে বাদ দিয়ে আল্লাহকে বাদ দিয়ে আল্লাহকে বাদ দিয়ে কেউ মূর্তি পাথরের এবাদত করে আর কেউ মাজারের পাথরের এবাদত করে দুটোই তো পাথর যারই তুমি এবাদত করো সেই পাথর দিয়েও জাহান্নাম জ্বালানো হবে আর তোমাকে দিয়ে জ্বালানো হবে এছাড়া অন্য কোনো ইন্ধন সেখানে থাকবে না এখন এই প্রশ্ন করার সুযোগ নেই তাহলে শয়তান যাবে কোথায় জাহান নামের ইন্ধন শুধু মানুষ আর পাথর হবে শয়তান তাহলে মুক্তি পেয়ে যাবে জিন্দা যাবে কোথায় তো আল্লাহ যতটুকু বলেছেন গাইবের বিষয়ে তার চেয়ে বাইরে গিয়ে অ্যাডভান্স হয়ে নিজেদের নিজেদের আকল দ্বারা উত্তর দেওয়া কোনোদিনও উচিত না জান্নাতের মধ্যে কি থাকবে কি থাকবে না কেমন হবে কেমন হবে না আল্লাহ যতটুকু জানিয়ে দিয়েছেন ব্যাস ততটুকুই আমরা জানি এর বাইরে গাইবের বিষয়ে নিজেদের গবেষণা করা সেখানে নিজেদের মস্তিষ্ক প্রসত কোনো মত দেওয়া কোনোদিনও ঠিক না আল্লাহ বলেছেন জাহান নামের ইন্ধন হবে মানুষ এবং পাথর ব্যাস আমরা এতটুকু বিশ্বাস করি জাহান নামের ইন্ধন হবে মানুষ এবং পাথর এর বাইরে অন্য কোনো ইন্ধন আল্লাহ যোগ করবেন কি না সেই ব্যাপারে কোরআন কিছু বলেনি যদি আল্লাহ যোগ করেন সেটাও করতে পারেন যদি আল্লাহ না করেন সেটাও না করতে পারেন আমাদেরকে কোরআন এতটুকু জানাচ্ছে জাহান নামের ইন্ধন হবে মানুষ এবং পাথর ওয়াইদাত লিল কাফিরিন সেই জাহান্নামকে প্রস্তুত করা হয়েছে অস্বীকারীদের জন্য যে কোনো অস্বীকারী পরিপূর্ণ ইসলামকে অস্বীকার করুক ইসলামের যে কোনো একটা বিধানকে অস্বীকার করুক কোরআনের যে কোনো একটা আয়াতকে অস্বীকার করুক রাসুলের যে কোনো একটা হাদিসকে অস্বীকার করুক সকল অস্বীকারীর জন্য সেই জাহান্নামকে প্রস্তুত করা হয়েছে এমন না যে ইসলামের সবগুলো বিষয় অস্বীকার করলেই জাহান্নামে যাবে আর যদি একটা দুইটা অস্বীকার করে তাহলে জাহান্নামে যাবে না আল্লাহ কিন্তু এভাবে ভাগ করেননি আল্লাহ বলেছেন সকল অস্বীকারীর জন্য সেই জাহান্নামকে প্রস্তুত করা হয়েছে এখন পৃথিবীর মধ্যে আপনি এমন একজন কাফেরও দেখাতে পারবেন না যে ইসলামের সকল আকিদা বিশ্বাসকে অস্বীকার করে তার মানে এক পার্সেন্ট দুই পার্সেন্ট তিন পার্সেন্ট ইমান সবার মধ্যে আছে বলবেন এটা আবার কেমন কথা পৃথিবীর মধ্যে আপনি এমন একজন অমুসলিম দেখান যে অমুসলিম মৃত্যুকে অস্বীকার করে পারবেন সম্ভব তাহলে মৃত্যুর প্রতি বিশ্বাস এটাও আমাদের একটা আকিদের অংশ কিনা কুল্লু নাফসিং দাহিকাতুল মৌদ কোরআনের অনেক আয়াতে আল্লাহ তালা মৃত্যুর কথা আলোচনা করেছেন প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ আস্বাদন করবে সবাই মৃত্যুবরণ করবে তাহলে এটা আমাদের একটা বিশ্বাস তাহলে পৃথিবীর সবাই মৃত্যুবরণ করবে এই বিশ্বাস তো অমুসলিমরাও রাখে তাহলে তারা কি এক পার্সেন্ট মুমিন এক পার্সেন্ট মুমিন ইমানের মধ্যে কোনো পার্সেন্ট হয় না মুমিন হলে আস্ত মোমিন আর যদি মুমিন না হয় যে কোনো একটা বিষয় অস্বীকার করে তাহলেই সে কাফের যেমনি ভাবে উজু উজু করার জন্য সর্বনিম্ন চারটা অঙ্গ ধইতে হয় পরিপূর্ণ চেহারা হাত কনুই পর্যন্ত মাথার আমাদের মাঝাব অনুযায়ী চার ভাগের এক ভাগ মাসে করা এবং উভয় পা ধৌত করা এটা হলো উজু করার জন্য চারটা অঙ্গ ধইতে হবে কিন্তু উজু ভাঙার জন্য কয়টা কারণ লাগবে কয়টা লাগবে একটা আপনি এখানে বসে আছেন আস্তে করে আপনি ত্যাগ করলেন উজু থাকবে আস্তে করলেও থাকবে না জোরে করলেও থাকবে না এখন অন্য সব কারণ পাওয়া যেতে হবে এমন না আপনি বলবেন আমার শরীর থেকে তো রক্ত বের হয়নি আমি তো ঘুমাই নেই আমি তো মলমূত্র ত্যাগ করিনি শুধুমাত্র একটা কারণ পাওয়ার কারণেই ওজো ভেঙে গেল আর ওজো এত হালকা বিষয় হ্যাঁ এতই হালকা বিষয় করার জন্য অন্তত চারটা লাগে কিন্তু ভাঙার জন্য একটা মানুষ হওয়ার জন্য কত কিছু লাগে মাথা থেকে পা পর্যন্ত কত কিছু লাগছে একটা পরিপূর্ণ মানুষ হওয়ার জন্য কিন্তু একটা মানুষকে হত্যা করার জন্য একটা বুলেটই তো যথেষ্ট নাকি সেই বুলেটকে প্রতিটা অঙ্গের মধ্যে চালাতে হবে পা থেকে শুরু করে মাথা পর্যন্ত সব অঙ্গে নাকি যে কোনো মাছ বরাবর একটা জায়গায় মেরে দিলেই হয়ে যাবে তেমনি ভাবে ইমান যাওয়ার জন্য কোরআন হাদিস আহলুসুন্নতল জামাতের যে স্বীকৃত আকিদাগুলো রয়েছে জরুরিয়াত দিন দিনের অবশ্য স্বীকৃত যে বিষয়গুলো রয়েছে সেগুলোর কোনো একটাকে যদি অস্বীকার করেন তাহলেই আপনি কাফের বাকি নিরানব্বইটাকেও যদি আপনি স্বীকার করেন তারপরও কাফের সুতরাং লেবাসধারী কাফের আজকাল অভাব নেই লেবাসধারী কাফের কেন কারণ এটা আপনারাও স্বীকার করেন যে দুনিয়ার মধ্যে সবচেয়ে উপেক্ষিত বিষয় হলো আকিদা বিশ্বাস যেহেতু আকিদা বিশ্বাস উপেক্ষিত জানি না আকিদা বিশ্বাস সম্পর্কে তো যেই জিনিস জানি না সেই জিনিসের মধ্যে তো আমার গোলমাল থাকবে এটাই স্বাভাবিক কয়টা বিশ্বাস সম্পর্কে জানি আহলুসুন্নতল জামাতের কয়টা আকৃদা সম্পর্কে জানি যেই বিষয়গুলো সম্পর্কে জানি না সেই বিষয়গুলো তো আমার এমনি গোলমাল লেগে আছে তো সেই সমস্ত বিষয়ে আমার ইমান কোথেকে আসবে কত মানুষ তারা মুসলমান মুসলমান হওয়ার পর জিহাদকে অস্বীকার করে আছেন এরকম মানুষ আজকাল জিহাদ শব্দ শুনলে অনেকে শরীরের লোম দাঁড়িয়ে যায় কান খাড়া হয়ে যায় ঘুমাতে থাকলে ঘুম থেকে উঠে খুব মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করে দেখি হুজুর কি বলে একটু এদিক সেদিক বললে ফোন লাগাবো আছে না এরকম চেতনাধারী মানুষ অথচ একজন মানুষ যদি জেহাদকে অস্বীকার করে সে সঙ্গে সঙ্গে কাফের যত বড় নামাজি হোক তাকে যত বড় পীর হোক যত বড় সাইফুল হাদিস হোক যাই হোক না কেন সঙ্গে সঙ্গে কাফের সন্ত্রাস এবং জেহাদকে মিলিয়ে ফেলে এরকম মানুষের অভাব আছে সন্ত্রাস এবং জিহাদকে মিলিয়ে ফেলে এরকম মানুষের অভাব আছে নাই তো সেই মানুষগুলোর ইমান কোথায় হাত্তাকে জঙ্গিবাদ শব্দটাও কাদের সঙ্গে সীমাবদ্ধ করে দেওয়া হয়েছে যদি জঙ্গিবাদ মানে হয় শুধু সন্ত্রাসী কর্মকাণ্ড তাহলে হিটলারকে কেন জঙ্গি বলা হচ্ছে না কয়েকদিন আগে নিউজিল্যান্ডের মধ্যে যে চল্লিশ পঞ্চাশ জন মানুষকে জুম্মার নামাজ পড়তে এসেছিল নির্মমভাবে এসে যে হত্যা করলো যেখানে আপনাদের দেশের খেলোয়াড়রাও থাকার কথা ছিল কিন্তু বাঙালি জাতি যেহেতু সব কাজেই ঢিলা তারা সব কাজে বিলম্ব করে করে টাইম যদি দেয় সাতটা আসবে সাড়ে সাতটার মধ্যে তো সেই ঢিলার কিছু ভালো দিকও আছে খারাপ দিকও আছে ভালো দিক সেখানে প্রকাশ পেয়েছে পনেরো মিনিট আগে আসার কথা ছিল পনেরো মিনিট পরে এসেছে এসে দেখে না ইতিমধ্যে ঘটনা ঘটে গেছে যদি পনেরো মিনিট আগে আসতো তাহলে আপনাদের খেলার স্বপ্ন মিটে যেত তাহলে যাই হোক কিন্তু তাদেরকে কেন জঙ্গি বলা হয় না তার মানে জঙ্গিবাদ শব্দটাও এখন জেহাদের সমর্থক হয়ে দাঁড়িয়েছে ইসলামে জঙ্গিবাদ নেই বলে এটা অনেকের উদ্দেশ্য সবার না অনেকের উদ্দেশ্য এটা হয় ইসলামে জেহাদও নেই অথবা জেহাদের সংজ্ঞা পাল্টে ফেলে জেহাদ মানে কি জেহাদ মানে হলো নফসের সঙ্গে মারামারি করা রেসলিং খেলা নফসের সঙ্গে যারা রেসলিং খেলে তারা হলো মুজাহিদ যার কারণে বিভিন্ন দলেরও নাম থাকে মুজাহিদ দিয়ে দেখেছেন না মুজাহিদ কমিটি এই সেই বিভিন্ন দলের নাম দেয় অথচ তারা কোন জেহাদের সঙ্গে সম্পৃক্ত আল্লাহ ভালো জানে হ্যাঁ বলবে হ্যাঁ আমরা নফসের জিহাদ করি তো নফসের জিহাদই আজকাল জিহাদ হয়ে গেছে তাহলে আমরা মনের নামাজ পড়া শুরু করি মনের নামাজ বড় নামাজ বাইরের নামাজ লাগে না বেদাতিরা যেমনিভাবে বলে মনের পর্দা বড় পর্দা বাইরের পর্দা লাগে না একদিকে বাতি বন্ধ করে দেয় গাঞ্জা টানতে থাকে নারী পুরুষ একসঙ্গে নাচতে থাকে ওরস পালন করে ওরস শরীফ আবার বা ওরসে মুবারক পালন করে আর বলতে থাকে যে কি মনের পর্দা বড় পর্দা বাইরের পর্দা লাগে না তেমনি ভাবে আজকাল জেহাদও হয়ে গেছে মনের বিষয় মনের জেহাদ বড় জেহাদ বাইরের জেহাদ লাগে না তো যাই হোক বিভিন্ন বিকৃতি দিনের মধ্যে ঢুকে গেছে তো কথা হচ্ছিল যে অস্বীকারী ইসলামের যে কোনো একটা বিধান অস্বীকার করলেই কাফের অস্বীকার করা কেউ সরাসরি অস্বীকার করুক কেউ ঘুরিয়ে পেঁচিয়ে অস্বীকার করুক উভয়ই কাফের সরাসরি অস্বীকার মানে বলে আমি এটা মানিই না সে কাফের ঘুরিয়ে পেছি অস্বীকার মানে কি মানি কিন্তু যেই সংজ্ঞা তোমরা বলো সেই সংজ্ঞায় মানি না ভিন্ন সংজ্ঞায় মানি যেমনিভাবে একটু আগে বললাম পর্দা আমি পর্দা অস্বীকার করি না কিন্তু পর্দার যে সংজ্ঞা তোমরা দেও যে মহিলাদেরকে সব কিছু ঢেকে রাখতে হবে এটা তো আমাদের কাছে সেই মধ্যযুগীয় বর্বরতা মনে হয় এত কঠিন তো আমরা ইসলাম পালন করতে পারবো না ইসলাম তো সহজ তাহলে আমরাও পর্দা মানি কিন্তু সেটা হলো মনের পর্দা আমরাও জিহাদ মানি কিন্তু সেটা হলো মনের জিহাদ নফসের জিহাদ আমরা নফসের জিহাদ করেই মুজাহিদ কমিটি হয়ে যাই তো যাই হোক যে কোনো একটা বিষয়কে সরাসরি অস্বীকার করুক বা ঘুরিয়ে পেছিয়ে অস্বীকার করুক উভয়টাই অস্বীকার আল্লাহ তালা উভয়টার ব্যাপারে ধমকি দিচ্ছেন ওয়াইদাতিল কাফিরিন কোরআনের একটা মূলনীতি হলো কোরআনে যে জিনিসকে ব্যাপক রাখা হয়েছে সেটা আপনাকেও ব্যাপক রাখতে হবে এবং কোরআনে যে জিনিসকে সীমাবদ্ধ করে দেওয়া হয়েছে সেটা আপনাকেও সীমাবদ্ধ করতে হবে এই বিষয়টা ভালো করে বোঝা দরকার সলাৎ মানে কি সলাৎ মানে কি নামাজ আমরা বুঝি সলাৎ মানে নামাজ সলাতের শাব্দিক অর্থ দোয়া কোরআনের মধ্যে আমাদেরকে আকিম সলাৎ তোমরা নামাজ কায়েম করো এখানে যে সলাতের কথা বলা হচ্ছে এটা কি এটা কি নামাজ নাকি দোয়া কোনটা নামাজ নাকি দোয়া এখন কোনো মানুষ যদি নামাজের সময় মসজিদে না এসে ঘরে বসে হাউমাউ করে কাঁদতে থাকে দোয়া করতে থাকে নামাজের পরে গিয়ে ধরলাম কি ভাই মসজিদে আসো না কেন সে বলে না আল্লাহ তো বলেছেন আকিমু সলাতের এক অর্থ তো নামাজ ঠিক আছে কিন্তু সলাতের মূল অর্থ তো দোয়া আমি তো দোয়া করেছি আমি তো আমল করেই ফেলেছি তুমি তোমার মত নিয়ে থাকো আর ভিন্ন মতের প্রতি শ্রদ্ধাশীল হও ভিন্ন মতের প্রতিও শ্রদ্ধা রাখতে হয় তো তার এই কথা গ্রহণ করার কোনো সুযোগ আছে সলাতের আর এক অর্থ বা মূল অর্থ আরো গোড়ায় গেলে তাহারিকু সলওয়াইন সলওয়াইন মানে হলো দুই নিতম্ব নিতম্ব আর তাহারিক মানে দোলানো নাড়ানো তাহলে যারা নাচে ড্যান্স করে তারা নিতম্ব দুলিয়া দুলিয়া ড্যান্স করে না তাহলে সলাতের এক অর্থ হলো তাহারিকু ও সলওয়াইন নিতম্ব দোলানো তাহলে এখন যদি কেউ আল্লাহ তালা কোরআনের মধ্যে বললেন আকিম সালাত নামাজ কায়েম করো কেউ যদি ব্যাখ্যা করে আল্লাহ কোরআনে বলেছেন ড্যান্সের আসর কায়েম করো এই ব্যাখ্যা সঠিক কেউ যদি এই ব্যাখ্যা করে ইমান থাকবে আরে ভাই ইমান থাকবে সে কিন্তু ডাইরেক্ট অস্বীকার করেনি ডাইরেক্ট অস্বীকার করেছে কিন্তু সে অপব্যাখ্যা করেছে অস্বীকার করাও কুফুর অপব্যাখ্যা করাও এই বিষয়টা লম্বা করে বলছি এজন্য এগুলো আমাদেরকে আজকাল ভুল বোঝানো হয় হজ আল হাজ্জু শব্দের শাব্দিক অর্থ ইচ্ছা করা হজকে হজ কেন বলা হয় বিশেষ দিনে বিশেষ সময়ে বিশেষ জায়গা আমরা ভ্রমণ করার ইচ্ছা করি এজন্য হজ বলা হয় এটা হলো শাব্দিক অর্থ এখন আপনি জিনা করার ইচ্ছা করেছেন এবং ইচ্ছা অনুযায়ী জিনা করেও ফেলেছেন এবং আপনার বেলুন দুর্ঘটনার ফলে হয়তো একটা বাচ্চাও জন্মগ্রহণ করে ফেলেছে এখন আপনি নামের শেষে লাগাচ্ছেন আলহাজ অমুক আরে ভাই তুমি আবার আলহাজ কবে হলা তুমি তো দেশের বাইরেও যাওনি তো তখন আপনি জবাব দিলেন আরে হর শব্দের অর্থ তুমি জানো আরবি কোনোদিন পড়েছো কোনোদিন আরবি ডিকশনারি খুলে দেখেছ যাও গিয়ে খুলে দেখো আল হাজু ফিল্লোগাতি আল এরাদা হজের শাব্দিক অর্থ হলো ইচ্ছা করা আমিও জিনা করার ইচ্ছা করেছিলাম এবং ইচ্ছা অনুযায়ী জিনা করেছিলাম এবং আমার বেলুন দুর্ঘটনার ফসল হিসাবে একটা বাচ্চাও চলে এসেছে আর আমার নামের সঙ্গে আল হাজ লাগাতে সমস্যা কোথায় ইমান থাকবে তো যতগুলো শরীয়তের পরিভাষা আছে কোরআন হাদিস যদি কোনোটাকে সীমাবদ্ধ করে দেয় যে হজ মানে ইচ্ছা হতে পারে কিন্তু সকল ইচ্ছাকে হজ বলা হয় না আমি এটাকে সীমাবদ্ধ করে দিলাম বিশেষ একটা ইচ্ছাকে হজ বলা হবে সলাৎ মানে দোয়া হতে পারে সকল দোয়াকে সলাৎ বলা হবে না বিশেষ দোয়াকে সলাৎ বলা হবে সীমাবদ্ধ করে দিলাম সম মানে হলো বিরত থাকা সম মানে বিরত থাকা আপনি কি এখানে বসে বসে হালুয়া খাচ্ছেন জিলাপি চাবাচ্ছেন একটা কাজ থেকে বিরত আছেন না আপনি কি বলতে পারবেন আমি হলাম সম পালনকারী বলার সুযোগ আছে কারণ সকল বিরত থাকা উদ্দেশ্য না বরং বিশেষ সময়ে বিশেষ তিন কাজ খানা পানি পান করা এবং স্ত্রী সহবাস করা এই তিন কাজ থেকে বিরত থাকার নাম হলো রোজা সুতরাং এই সমস্ত বিষয়কে আল্লাহ কি করেছেন সীমাবদ্ধ করে দিয়েছেন যেহেতু আল্লাহ সীমাবদ্ধ করে দিয়েছেন সুতরাং সীমাবদ্ধ অর্থের উপর ইমান রাখতে হবে এটাকে ব্যাপক করার কোনো সুযোগ আরে আছে নাকি জিহাদ কোরআন এবং হাদিসের একটা পরিভাষা কিনা কোরআন এবং হাদিসের একটা পরিভাষা কিনা রাসুল নিজের জীবনে জিহাদ করেছেন কিনা কোরআনে আল্লাহ তালা জায়গায় জায়গায় জিহাদ বলেছেন এর একটা অর্থ আছে কিনা তো যেহেতু এর একটা অর্থ আছে ব্যাখ্যা কার থেকে নিব নিজে বানাবো না কোরআন হাদিস থেকেই নিব কোরআন হাদিসে যেটাকে জিহাদ বলা হয় সেটাই জিহাদ এখন জিহাদের শাব্দিক অর্থ কি সেটা দেখার কোনো সুযোগ আছে আর জিহাদের শাব্দিক অর্থ যদি দেখতে হয় সলাতে শাব্দিক অর্থও দেখতে হবে রোজার শাব্দিক অর্থ দেখতে হবে হজের শাব্দিক অর্থ দেখতে হবে সবগুলোকেই ব্যাপক করে দিতে হবে কোনো একটা জায়গায় এসে তো খাস করার কোনো অর্থ নেই তাহলে জিহাদের শাব্দিক অর্থ কি সেটা দেখার বিষয় না বরং জিহাদের শরীর অর্থ কি একটাকে বলা হয় শাব্দিক অর্থ আর একটাকে বলা হয় শরীর অর্থ শরীর অর্থ মানে কি শরীয়ত তাকে কোন অর্থে নিয়েছে জিহাদের শাব্দিক অর্থ কি কেউ জানেন চেষ্টা করা জিহাদের শাব্দিক অর্থ হলো চেষ্টা করা সুতরাং শাব্দিক অর্থ অনুযায়ী আপনি চুরি চেষ্টা করলে আপনি একজন মুজাহিদ চুরি করতে চেষ্টা লাগে না একজনের পকেটে একটা হাত ঢুকাবেন আস্তে ধীরে টেনে বের করবেন কত সাধনা কত চেষ্টা কত সংগ্রাম এবং দীর্ঘদিন আপনাকে ট্রেনিং দিয়ে আসতে হয়েছে চোর হওয়া এত সহজ না সবার কপালে চোর হওয়া জোটে না দীর্ঘদিন চেষ্টা করে ট্রেনিং নেয় তারপর এটার উপরে আরও কয়েকদিন রিহার্সাল করে এরপর করার পর একটা পর্যায়ে গিয়ে যখন অভিজ্ঞতা আসে তখন তার উস্তাদ তাকে সার্টিফিকেট দেয় হা হ্যাঁ বাবা বাপু এখন থেকে তুমি একজন স্বীকৃত চোর তুমিও গিয়ে এখন থেকে চুরি করতে পারো কিন্তু যেহেতু তোমার উপর আমার একটা অবদান আছে মাঝে মাঝে আমাকে স্মরণ করো তখন গিয়ে একজন চোর হয় তো জিহাদের শাব্দিক অর্থ চেষ্টা হতে পারে এখন যে কোনো চেষ্টাকেই কি জিহাদ বলা যাবে কোন চেষ্টাকে জিহাদ বলবো সেই চেষ্টাকে জিহাদ বলবো যেই চেষ্টাকে আল্লাহর কিতাবেও জিহাদ বলা হয়েছে রসুলের শূন্যেও যেটাকে জিহাদ বলা হয়েছে নিজের মন থেকে কোনো ব্যাখ্যা করার কোনো সুযোগ নেই আপনি আমিরুল মুজাহিদিনই হন আর মুজাহিদ কমিটি বানান আর যে কোনো জেহাদের ব্যাখ্যাই করেন কিন্তু শাব্দিক অর্থের এতেবার নেই ইসলাম একটা শরীয়ত ইসলাম একটা ভাষা না ইসলাম কি একটা ভাষা না একটা শরীয়ত তা ইসলামের মধ্যে আমরা শাব্দিক অর্থ নিব না শরীয় অর্থ নিব যেই জিনিসের শরীর একটা অর্থ আছে সেখানে আমরা সেই অর্থই নেব যে অর্থ আমাদেরকে কে জানিয়েছে আল্লাহ জানিয়েছেন রসুল জানিয়েছেন শরিয়ত জানিয়েছেন এটা তো গেল সীমাবদ্ধ বিষয়ের উদাহরণ এবার ব্যাপক বিষয়ের উদাহরণে আসি দাওয়াত তাবলিগ কোরআনের ভাষা হাদিসের ভাষা দাওয়াত মানে ডাকা কাউকে ডাকা আহ্বান করা তাবলিগ মানে পৌঁছে দেওয়া তাহলে দাওয়াত এবং তাবলিগ কোরআনের মধ্যে ব্যাপক রাখা হয়েছে নামাজ যেমন সীমাবদ্ধ করে দেওয়া হয়েছে নামাজ মানে এটাই তুমি দোয়া করো আর নিতম্ব দোলাও সেগুলোকে নামাজ বিবেচনা করার সুযোগ নেই দাওয়াত এবং তাবলিগ এগুলোকে আল্লাহ ব্যাপক রেখেছেন কিনা আজকে মনে হচ্ছে অনেকে বিভিন্ন কথায় কষ্ট পাচ্ছেন কেউ ভাববে এই কথা দিয়ে মনে আমাকে অ্যাটাক করছে কেউ ভাববে ওটা দিয়ে মনে আমার উপর অ্যাটাক করছে কারো উপরে অ্যাটাক না ভাই শরিয়ত শরিয়ত সামনে কোরআন মজলিসও হলো কোরআনের তফসিরের মজলিস সুতরাং সেই কথাটাই বলতে হবে যেটা কোরআন বলার জন্য বলেছে এখানে কার ভালো লাগলো কার খারাপ লাগলো দেখার তো বিষয় না হ্যাঁ আত্মসমালোচনা একটা বিষয় আমরা কেউ ভুলের ঊর্ধ্বে না আমরা যে যাই মেহনতি করি কোনো মেহনতি ভুলের ঊর্ধ্বে না আত্মসমালোচনা নিজেরা যদি নিজেদের দোষটা আমরা বুঝতে পারি তাহলে আশা করা যায় সেটাকে কাটিয়ে উঠতে পারবো কিন্তু নিজের দুর্বলতা নিজের দোষকে যদি স্বীকার না করি কোনোদিনও তো কাটিয়ে উঠতে পারবো না এজন্য আত্মসমালোচনার জন্য এগুলো বলা দাওয়াত এবং তাবলিক ব্যাপক একজন মানুষ সে তার লেখার দ্বারাও দাওয়াত দিতে পারে ইসলামকে পৌঁছাতে পারে একজন মানুষ সে তার জবানের দ্বারাও পৌঁছাতে পারে বিভিন্নভাবেই হতে পারে সম্ভব আল্লাহ ব্যাপক রেখেছেন সুতরাং একজন দায়ী যে কোনোভাবে সে অন্যকে ইসলামের দিকে ডাকবে সে দায়ী যে কোনোভাবে অন্যের কাছে ইসলামের বার্তা পৌঁছে দেবে সে মোবাইল সে তাবলিককারী এটাকে কোনো একটা সঙ্গে সীমাবদ্ধ করার কোনো সুযোগ নেই হ্যাঁ এর অর্থ এটা না যে বিশেষ কোনো মেহনত করা যাবে না আপনি করেন আপনার মেহনত আপত্তি নেই আপত্তি কি নিয়ে যদি আপনি বলেন যে কোরআন এবং হাদিসে দাওয়াত তাবলিক বলতে যা বোঝানো হয়েছে সেটা হলো আমার এই মেহনতি এর বাইরে তুমি যাই করো না কেন সেটা দাওয়াত এবং তাবলিক হবে না যেমনিভাবে আল্লাহ রাস্তা একটা পরিভাষা আল্লাহ রাস্তা মানে কি আল্লাহ রাস্তা মানে দিনের রাস্তা কোরআনের রাস্তা রাসুলের দেখানোর রাস্তা সেটাই তো আল্লাহ রাস্তা এই মসজিদে যে আমরা নামাজ পড়তে আসি এটা আল্লাহ রাস্তা না শয়তানের রাস্তা মাদ্রাসার মধ্যে যে ছাত্ররা পড়ে আর আল্লাহ রাস্তায় আছে না ইবলিসের রাস্তায় আছে এখন আপনি যদি বলেন যে আল্লাহ রাস্তা মানে হলো চিল্লা এছাড়া আর কোনো আল্লাহ রাস্তা নেই মাদ্রাসায় যে পরে ও টিবলিসের রাস্তা মসজিদে যে আসে সে হলো শয়তানের রাস্তা তুমি যাই করো না কেন যদি তুমি চিল্লা না লাগাও তোমার ইমানের মধ্যে দুর্বলতা থাকবে কেন তুমি তো আল্লাহ রাস্তায় আসনি দাওয়াত দেওয়া হয় ভাই সারা বছর তো আপনি মাদ্রাসায় থাকেন মাদ্রাসার মেহনত করেন রমজান মাস একটা মাস তো ক্লাস নেই একটা মাস আল্লাহ রাস্তায় বের হন তো ভাই এতদিনকে শয়তানের রাস্তায় ছিলাম নাকি আপনি এভাবে বলতে পারেন আপনি তো এতদিন আল্লাহর একটা রাস্তায় মেহনত করেছেন এবার আসেন আল্লাহর আর একটা রাস্তায় মেহনত করেন কথা শুদ্ধ কথা নিয়ে আপত্তি নেই দিনই যে কোনো মেহনত আল্লাহ রাস্তা হতে পারে আপত্তি তো নেই আপনার কথাটা যদি এরকম হয় যে হুজুর আপনি একটা মেহনত নিয়ে আছেন মাসা আল্লাহ আপনি একটা আল্লাহ রাস্তায় আছেন সবগুলো শাখাই তো আপনাদের অবদান রাখা দরকার এবং এটা বাস্তব একজন আলেমের উচিত সে দিনের সবগুলো শাখায় আর সব যদি নাও পারে তার সাধ্য যতটুকু আছে সবগুলো শাখায় সে নিজের মেহনতকে ব্যাপক রাখবে সীমাবদ্ধ কেন হবে সীমাবদ্ধ হওয়ার তো কারণ নেই জাহেলটা সীমাবদ্ধ হতে পারে আলেম তো সব জায়গায় থাকা উচিত খানকায়ও আলেম থাকা উচিত দাওয়াতেও আলেম থাকা উচিত জিহাদেও আলেম থাকা উচিত মাদ্রাসায়ও আলেম থাকা উচিত যেখানে আলেম থাকবে সেখানে সত্যের আলো জ্বলবে যেখানে আলেম থাকবে না সেখানে কি হবে তো আশপাশে দেখাই যায় আলেম তো সব জায়গায় থাকতে হবে হ্যাঁ সুতরাং এটা উচিত এবং আমরা আমাদের ইমানের দাবি মনে করি আমরাও চেষ্টা করি যতটুকু আমি আমার নিজের কথাই বলি আমার সাধ্যে যতটুকু আছে যাদের আমার সম্পর্কে জানাশোনা আছে আশা করি একমত হতে বাধ্য হবেন আমার সাধ্যে যতটুকু আছে ইসলামের যে কোনো লাইনে খেদমত হয় সেটা যত দুর্বলই হোক আর যত সবলই হোক আমি সবগুলোতে অংশগ্রহণ করার চেষ্টা করি আলহামদুলিল্লাহ তো এটা তো একজন আলেমের এলমি দায়িত্ব যে কোনো ইসলামের যে কোনো লাইনে যে কোনো খেদমত হবে তিনি সেখানে অংশগ্রহণ করবেন এবং সেখানে কোনো ভুলভ্রান্তি থাকলেও তিনি ধরিয়ে দেবেন ভুল যদি না থাকে তাহলে তিনি সহিটা গ্রহণ করবেন মানুষের কাছে সহিটা প্রচার করবেন উদ্দেশ্য তো হলো পৃথিবীর মধ্যে ইসলামকে বিজয়ী করা ইসলাম তো শুধুমাত্র একটা লাইন দিয়ে বিজয়ী হবে না শুধু মাদ্রাসা দিয়ে ইসলাম জিন্দা হবে না শুধু মসজিদ দিয়ে ইসলাম জিন্দা হবে না শুধু খানকা দিয়ে ইসলাম জিন্দা হবে না শুধু দাওয়াত দিয়ে ইসলাম জিন্দা হবে না প্রয়োজন তো সবগুলো আমার রাসুল তো সবই করেছেন আমার রসুল কখনো তয়েফে দাওয়াত নিয়ে গিয়েছেন আর কখনো বদরে জিহাদের ডাকে ছুটে গিয়েছেন সবই তো করেছেন আমার রসুল সুতরাং সীমাবদ্ধ হওয়ার সুযোগ কোথায় যদি আমি নিজেকে আলেম বলি আমি হলাম রসুলের ওয়ারিস আমি আবু জাহেলের ওয়ারিস না ফেরাউনের ওয়ারিস না আর আমি যদি আমার রাসুলের ওয়ারিস হই আমার রাসুল যেই যেই কাজ করেছেন সবগুলো আমার কাজ নবীওয়ালা কাজ যতগুলো আছে সবগুলো আমার কাজ আজকাল তো নবীওয়ালা কাজকেও সীমাবদ্ধ করে দেয় অনেকে যেমনি ভাবে এসকে রাসুল রাসুলের মহব্বত বেদাতিরা রাসুলের মহব্বত বানিয়ে ফেলে সেই মিলাদ খাওয়া আর সিন্নি আর ওই সেই কিয়ামের মধ্যে যে যশ্ন জুলুস করে না তার ইমানই নেই আচ্ছা ইমানের প্রসঙ্গ যখন আসলো একটা বিষয় আমি বলি আল্লাহ রাসুলকে বেদাতিরা বলে জিন্দা নবী শুনেছেন না কথাটা জিন্দা নবী গত সপ্তাহে আলোচনা করেছিলাম আমরা বিশ্বাস করি আল আম্বিয়া ও আহিয়া ও ফি কবরহীন নবীরা কবরের মধ্যে জীবিত এটা একটা হাদিস এবং আহলসুন্নাতল জামায়াতের আকিদা নবীরা তাদের কবরের মধ্যে জীবিত এবং আমি এটা স্পষ্ট করেছিলাম নবীরা জীবিত অন্য সবাই মৃত বিষয়টা এমন না কারণ কবরের মধ্যে আমাদেরকে তিনটা প্রশ্ন করা হবে কি না সবাই জানি কবরের মধ্যে তিন সওয়াল করা হবে আচ্ছা তিনটা প্রশ্ন করা হবে আমি প্রশ্নের রিপ্লাই দেবো অ্যান্সার দেব এখন মৃত মানুষ আবার অ্যান্সার দেয় কীভাবে তার মানে আমাকে জীবিত করা হবে এটা তো বোঝা যাচ্ছে কবরের মধ্যে যে অপরাধী হবে তাকে শাস্তি দেওয়া হবে যে জান্নাতি হবে তাকে সেখানে আরাম এবং শান্তির ব্যবস্থা করা হবে যদি মরা হয় অর্থাৎ যার দেহের মধ্যে কোনো প্রাণই নেই তার আবার শাস্তি কিসের আর শান্তি কিসের তার মানে এক প্রকারের জীবন সবার থাকবে আলমে বরজাখের জীবন হ্যাঁ দুনিয়ার জীবন আর সেই জীবন এক না দুই জীবনে পার্থক্য আছে এবং দুনিয়ার জীবনের সঙ্গে আমাদের দেহের যতটা সম্পর্ক জীবন বলতে মূলত আমরা প্রাণ বুঝি আত্মা একজন মানুষ যখন মারা যায় তার হাত একটা কেটে পড়ে যায় চোখ একটা নাই হয়ে যায় মাথার চুলগুলো উপরে আসমানে উঠে যায় কিছুই তো না তাহলে একজন মানুষকে কখন বলা হয় সে মৃত যখন তার আত্মা থাকে না তার প্রাণ থাকে না প্রাণ বায়ু উড়ে যায় আমরা তো এটাই বলি তার মানে জীবন বলতে আমরা মূলত বুঝি প্রাণের উপস্থিতি দুনিয়ার মধ্যে দেহের সঙ্গে প্রাণের যে সম্পর্ক আত্মার যে সম্পর্ক আখেরাতের মধ্যে দেহের সঙ্গে আত্মার এই হুবহু সম্পর্কটা থাকে না যার কারণে কবরের মধ্যে হাদিসে বলা হয়েছে যখন কোনো একজন কাউকে কবরে রাখা হয় মন কার নাকির এসে তিন প্রশ্ন করে তাকে উঠিয়ে বসানো হয় এখন বসায় কি আমার দেহকে না আমার আত্মাকে দেহকে যদি বসায় মাথা তো বেজে যাবে আর যদি লম্বা মানুষ হয় তাহলে তো বাস টাস ভেঙে একেবারে উঁচু হয়ে যাবে কিন্তু কোনোদিন এরকম দেখেছি এমনকি যদি কবরে রেখে আসা তিন দিন পর যাই তাও দেখবো যেভাবে পেঁচানো সেভাবেই আছে এমনকি কাপড়ের মধ্যেও কোনো সে যে উঠে বসেছে এর কোনো ছাপ নেই তার মানে এগুলো হয় কিসের উপরে আত্মার উপরে প্রাণের উপরে আত্মার সঙ্গে দেহের সম্পর্ক সবার একরকম থাকে না সাধারণ মানুষের সেটা হালকা থাকে হালকা থাকে কেন বললাম আপনি যদি কোনো কবরের সামনে গিয়ে জিয়ারত করেন তাদেরকে সালাম দেন কবরের সামনে গেলে সালাম দিতে হয় না আসসালাম আলাইকুম ইয়াহুল কুবুর ইয়াকফিরুল্লাহ লানা ওয়া লাকুম আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আসর ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন এই দোয়া তো হাদিস থেকে আমরা পাই তাহলে কবরের সামনে গিয়ে যখন সালাম দেন সেই সালাম কিন্তু সে শুনতে পায় তার মানে তার দেহটা তো কবরে রাখা আত্মা তো আর এখানে রাখা না আত্মা তো আলেমে বরজা খালাদা বিষয় আলেমে বরজাকে গিয়ে অন্যান্য মৃতদের সঙ্গেও তার দেখা হয় কি সলিমুদ্দিনের বাপ কেমন আছো তো সে আবার জিজ্ঞেস করে হ্যাঁ আমি তো ভালো ভালো আছি আমার বউ বচ্চার কি অবস্থা যদি জানা থাকে সেখানে রিপ্লাই দেয় কি গেদার বা কি অবস্থা কেমন আছো আমার বউটার কি হয়েছে আমার মেয়েটার বিয়ে হয়েছে কিনা তো এগুলো আলাপটা সেখানে হয় সমস্ত রুহরা সেখানে আছে কিন্তু এর পাশাপাশি কবরে সালাম দিলে শুনতে পাচ্ছে কেন তার মানে দেহের সঙ্গেও সেই আত্মার একটা কানেকশন আছে কথা বোঝা যাচ্ছে কিন্তু সাধারণ মানুষের সেই কালেকশন কানেকশনটা দুর্বল একজন শহীদ তাকে বলা হয়েছিল যারা আল্লাহ রাস্তায় শহীদ হয় তাদেরকে মৃত বলো না বালকুম আহিয়া বরং তারা জীবিত তার মানে হলো এই দেহের সঙ্গে তাদের আত্মার কানেকশনটা আরেকটা মজবুত আর নবীদের সেটা সবচাইতে বেশি মজবুত কত মজবুত যে আমি যদি এখানে বসেও রাসুলের সানে দুরুদ পড়ি ফেরেস্তারা গিয়ে রওজায় আত্মারের মধ্যে সেটা পৌঁছে দিয়ে আসবে তাহলে নবীরা আমরা যে জিন্দা বলি আমরা যে বলি আল আম্বিয়া ওয়াহিয়া নবীরা জীবিত সঙ্গে কিন্তু আমরা একটা লেয়াজ আছে কথা কি কিলাস কবুরিহীন তাদের কবরের মধ্যে নবী জীবিত কিন্তু কোথায় কবরে এবং জীবন দ্বারা সেই জীবন উদ্দেশ্য না যেই জীবন দুনিয়াতে ছিল দুনিয়ার জীবন এবং আখেরাতের জীবনে কি আছে পার্থক্য আছে আচ্ছা এত কথা বলার কি দরকার বলার দরকার হলো কোরআনের মধ্যে আল্লাহ তালা বলেন কে বলেন আল্লাহ কি জাল হাদিস বলেন জয়ীফ হাদিস না সবই সহি তাহকিকার কোনো দরকার আছে আলাদাভাবে আর আল্লাহ বলছেন ইন্না কামাইতু ওয়া ইন্না হুমাইতু হে নবী আপনিও মরণশীল এবং তারাও মরণশীল আপনি মরণশীল তার মানে আপনি চিরকাল বাঁচবেন আপনি মরণশীল অর্থ কি চিরকাল বাঁচবেন তার মানে আপনিও মৃত্যুবরণ করবেন তাহলে নবী সাল্লাহ সাল্লাম মৃত্যুবরণ করেছিলেন কি না এবং কোন দিন করেছিলেন বারোই রবিউল আহ্বান যেই দিন রসুলের হ্যাপি বার্থডে পালন করি সেই দিন রসুল ইন্তেকাল করেছিলেন মৃত্যুবরণ করেছিলেন কোন অর্থে মৃত্যু তাদের দুনিয়ার জীবনের পরিসমাপ্তি হয়েছিল এই অর্থে মৃত্যু না যে আখড়াতে তাদের জীবন নেই তো জিন্দা নবীর অর্থ আমরা এক অর্থে বলি বেদাতিরা আরেক অর্থে বলে দুইটার পার্থক্য জেনে রাখা দরকার নইলে বিভ্রান্তিতে পড়বে আমরা বলি জিন্দা নবীরা জিন্দা কিন্তু কোথায় জিন্দা ফি কবরই হেম তাদের কবরে জিন্দা আর তারা বলে জিন্দা নবী মানে নবী মরেইনি তারা রাসুলের মৃত্যুর দিন কেন আনন্দ করে যশ্ন জুলুস কেন বের করে মৃত্যুর দিন তো দরকার ছিল কাদা কাঁদতে কাঁদতে রাজবাড়ি ভাসিয়ে দেবে যে রাজবাড়ি সেই দিন রাস্তাঘাটে বন্যা হতে থাকবে কেন যে এটা হলো আশেখের রাসুলদের চোখের পানি এটা না মহব্বতের ইজাহ ছিল সেদিন তারা সারাদিন শোক পালন করবে কালো কাপড় পরে থাকবে এটা না শোকের দাবি দেখা যায় সেদিন খুশি হয়ে যায় সারাদিন আরো তবরক খায় কেন এত খুশি কারণ তারা বলে রাসুল তো জিন্দা নবী আরে ভাই জিন্দা কোন অর্থে জিন্দা হলো এই অর্থে যে আমরা যখন মিলাদ পড়ি আমরা একটা চেয়ার রাখি সেই চেয়ারটা খালি থাকে রাসুল এসে সেখানে বসে নাহদুবিল্লাহ এই কথা বললে ইমান থাকবেন না কেন থাকবে না কারণ কোরআনে আল্লাহ বলছেন হে নবী আপনি মরণশীল তারা বলে নবী জিন্দা এবং তারা যে জশ্নজলস পালন করে তাদেরকে যদি জিজ্ঞেস করেন রাসুলের মৃত্যু দিবস কেন পালন করো না বা মৃত্যুর দিনে কেন জন্মদিবস পালন করো আমি নিজের কানে শুনেছি আপনাদের এই এলাকায় এসেই নিজের কানে শুনেছি এই কথাটা বলে রাসুল তো মরেননি রাসুল তো মরেননি তো যেহেতু রাসুল মরেননি রাসুল জিন্দা সুতরাং রাসুলের তো মৃত্যু দিবস বলতে কিছু নেই কিন্তু রাসুল তো দুনিয়াতে জন্ম হয়েছিলেন সেই কারণে রাসুলের জন্মদিন পালন করি গিয়ে তো জিজ্ঞেস করার সুযোগ নেই নইলে আমি জিজ্ঞেস করতাম ভাই রাসুল জন্ম নিয়েছেন এই এটা একটা কথা মনে রাখবেন যে তারা বলে রাসুল জন্ম নিয়েছেন কার গর্বে মা আমিনার গর্বে বাবাকে ছিলেন আবদুল্লাহ জন্ম নিয়েছেন কোথায় সেই আরবের মধ্যে জন্ম নিয়েছেন আদম আলি ইসলামের আগে না পরে পরে মানে কত পরে যে ঈসা আলি ইসলামের প্রায় ছয়শ বছর পরে এত পরে গিয়ে জন্মগ্রহণ করেছেন এটা মনে রাখেন সেই একই মজলিসে তারা হাদিস শোনাচ্ছে যে আল্লাহ তালা যখন আদমকে সৃষ্টি না আদম যখন মাটি এবং পানির মধ্যে থাকে তখনই আমাদের নবীর প্রাণকে সৃষ্টি করা হয়েছে এই কথাটা তারা বলে খেয়াল করবেন সর্বপ্রথম কার রূপ সৃষ্টি করা হয়েছে তারা বলে সর্বপ্রথম মোহাম্মদুর রসুল্লাহর রূপ সৃষ্টি করা হয়েছে যখন রূপ সৃষ্টি করা হয় সেটাই তো জন্ম যখন রূপ সৃষ্টি করা হয় সেটাই তো জন্ম তার মানে তারাই নিজেরাই বলছে যে রসুলের জন্ম কবে হয়েছে আদম আলি ইসলামেরও আগে রাসুলের জন্ম কখন হয়েছে আদম আলি ইসলামেরও আগে বারোই রবিউল না কিন্তু বরং এই ডেট এই তারিখ এই বর্ষ গণনা শুরু হওয়ার বহু আগে এমনকি আদম আলহ ইসলাম সৃষ্টি হওয়ারও আগে তো রাসুল যেই অর্থে দুনিয়ার মধ্যে এসেছে সেই অর্থে তারা ধরে যে সেটা রাসুলের জন্ম রুহের জন্মকে তারা জন্ম ধরে না বরং দুনিয়ার জন্মকে কি ধরে জন্ম ধরে তো একইভাবে রাসুল যেই অর্থে তারা জন্ম ধরছে সেই অর্থে রাসুল মৃত্যুবরণ করেছেন কারণ রাসুল এখন মাটির উপরে নেই কোথায় আছেন মাটির নিচে আছেন তো রাসুলকে মাটির নিচে আছেন তারপরও বলা হচ্ছে জিন্দা তারপরও বলা হচ্ছে জিন্দা কেন কারণ নবীরা তো কখনো মরে না সেই অর্থে আরে সেই অর্থে তো রাসুল বারুই রবিউল জন্মও নেননি তার জন্ম তো বহুকাল আগে মানে যেই দলিল দিয়ে রাসুলের জন্মদিবস পালন করে সেই দলিল দিয়ে মৃত্যু দিবসও এটা প্রমাণিত হয়ে যায় কিন্তু যারা বেদাতি হয় আল্লাহ তালা তাদের নাটগুলো তাদের স্ক্রিউগুলো সবসময় একটু ঢিলা রাখেন সবসময় স্কুলগুলো একটু ঢিলে থাকে কেন যেন বুঝেও বুঝতে চায় না এবং এতটা অবস্থাকে ভাই রাসুলের এতই যখন মহব্বত দুরুজ শরীফটাকে শুদ্ধ করে পাঠ করো আমি আমার জীবনে একটা বেদাতি এমন পাইনি যে দুরুজ শরীফ বুঝেন আল্লাহ সাল্লি আল্লাহ যেটা বলে দুরুজ শরীফটা শুদ্ধভাবে শুদ্ধ উচ্চারণে পাঠ করতে পারে আমি এমন একটা বেদাতি এখনো পাইনি এমনকি তাদের মোল্লারও শুদ্ধ উচ্চারণ পাঠ করে না না জানার কারণে করে না না কেমনি করে না আল্লাহ ভালো জানে করে না তো না স্কুলটা এতটা ঢিলা আল্লাহ রেখে দেয় তো যে কথা চলছিল যে নবীরা আমরা এক অর্থে বলি জিন্দা তারা বলে আরেক অর্থে তারা যেই অর্থে বলে সেই অর্থ অনুযায়ী কোরআনকে অস্বীকার করা হবে কারণ রাসুল ইন্তেকাল করেছেন নিঃসন্দেহে করেছেন অন্যথা রাসুলের জানাজা হলো কেন ইন্তেকালে যদি না হয় জানাজা কেন হলো রাসুলকে কবরের মধ্যে কেন রাখা হলো তার মানে ইন্তেকাল করেছেন আবার তিনি জিন্দা কোন অর্থে জিন্দা যে নবীরা কবরের মধ্যে জিন্দা কথা বোঝা যাচ্ছে তো যেটা বলছিলাম যে যে কোনো আকিদা যে কোনো বিশ্বাস অস্বীকার করাও কুফুর অপব্যাখ্যা করাও কুফুর তারা বিভিন্ন জিনিসকে বিভিন্ন মানুষ অনেকে অস্বীকার করে যারা কাফের যারা বেঈমান যারা মুশ্রিক যারা অমুসলিম যারা নাস্তিক তারা সরাসরি অস্বীকার করে আর যারা লেবাসধারী তারা সরাসরি অস্বীকার করতে পারে না কিন্তু ঘুরিয়ে পেঁচিয়ে অপব্যাখ্যা করে অপব্যাখ্যা করলেও কাফের অস্বীকার করলেও কাফের আল্লাহ বলেন ওয়াইদাতলিল কাফিরিন এই জাহান্নামকে সকল প্রকার অস্বীকারীর জন্যই প্রস্তুত করা হয়েছে তো জাহান্নামের পর এবার স্বাভাবিকভাবে জান্নাতের আলোচনা আসবে এর পরবর্তী আয়তে আল্লাহ তালা জান্নাতের আলোচনা করেছেন তো সুরাতুল বাকরা শুরু থেকে যে সিস্টেমে আল্লাহ তালা আলোচনাকে সাজিয়েছেন সর্বপ্রথম কোরআন হেদায়তের বাণী এবং কোরআন যে সন্দেহের ঊর্ধ্বে এই কথাটা বলার পরে পাঁচ আয়াতে আল্লাহ তালা কোরআন থেকে যারা উপকৃত হয় যারা মুমিন তাদের পরিচয় দিয়েছেন এরপর দুই আয়াতে যারা কোরআনকে অস্বীকার করে কাফের তাদের পরিচয় দিয়েছেন এরপর তেরো আয়াতে মুনাফিকের পরিচয় দিয়েছেন অর্থাৎ যারা বাধ্যত নিজেকে কাফের বলার সাহস করে না নিজেকে নাস্তিক বলে না বাহ্যিকভাবে নিজেকে মুসলমান হিসেবে পরিচয় দেওয়ার চেষ্টা করে সেও নিজেকে একজন সমাজের মানুষ বলে সেও হয়তো কোনো মেহনতের সঙ্গে জড়িত হয়তো সে তবলিক করে হয়তো সে খানকায় যায় হয়তো সে মাদ্রাসায় পড়ে হয়তো সে মসজিদে নামাজ পড়ে হয়তো সে জিহাদের ময়দানে থাকে হয়তো সে যা করে যাই করুক না কেন সে যে কোনো একটা কাজের সঙ্গে জড়িত কিন্তু ভিতরের মধ্যে তার আকিদা পরিশুদ্ধ না কুফুর আছে এদেরকে বলা হয় মুনাফিক তেরো আয়াতে আল্লাহ তালা মুনাফিকের পরিচয় দিচ্ছেন তারপর আল্লাহ দুই আয়াতে একুশ এবং বাইশ নম্বর আয়াতে আল্লাহ তাওহিদের কথা আলোচনা করেছেন তারপরের দুই আয়াতে রসুলের রেসালতের কথা আলোচনা করেছেন তারপর শুরু হয়েছে ইসলামের তৃতীয় মৌলিক আকিদা আখেরাতের আলোচনা তাওহিদ রেসালাত আখেরাত তাওহিদের আলোচনা দুই আয়াতে গত মজলিসের আগের মজলিসে আলোচনা হয়েছে এরপর রেসালাতের আলোচনা গত সপ্তাহে এবং এই সপ্তাহে আলোচনা হলো আগামী সপ্তাহে ইনশাআল্লাহ আখেরাত সম্পর্কে আলোচনা করা হবে আল্লাহ তালা আমাদেরকে এই বিষয়গুলো সঠিকভাবে বোঝার এবং